ফেলেছিল চক্ষুগুলি অন্ধ হয়ে গিয়েছিল কানগুলি ঠসা হয়ে গিয়েছিল বিবেকের উপরে বিরাট বড় বড় তালা ঝুলেছিল যেই সময়টাকে বলা হয় জাহেলিয়াতের সময় সারা পৃথিবীর মানুষ আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কিছু একটা খুব অল্প সংখ্যক মানুষ ব্যতিরিকে অমনি যারা অর্থাৎ আরব আনারব যাদের মধ্যে কোনো কিতাব আসে নাই এদেরকে উম্মি বলা হয় আর আহলে কিতাব এহুদি খ্রিস্টানদেরকে বলা হয় তো আহলে কিতাবের কিছু সংখ্যক মানুষ ব্যতিরিকে এই পৃথিবীর মানুষ তাদের বিবেকশূন্য হয়েছিল চোখ থাকতেও তারা হাক ও বাতেল বিবেক থাক বিবেক দিয়ে এরা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে পারত না চক্ষু দিয়ে ভালো মন্দের মধ্যে বাছাই করতে পারত না কর্ণগুলি তাদের ঠসা হয়েছিল যাদের সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আরামিন কোরআন পাকের সাদ করেছেন সুরা আরাফে ওলাকাদ দারান আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أذل أولئك هم الغافلون শয়তানের জন্য যখন সমস্ত প্রবেশ পথগুলি মানুষের মধ্যে উন্মুক্ত হয়েছিল অজ্ঞতার পথেই বলেন আর গফলাতের পথেই বলেন আর সুভাত আর শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ আর বিভিন্ন ধরনের সংশয় সবকিছু পর শয়তানের খোলা ছিল যে মানুষগুলি বিবেক দিয়েও বোঝার চেষ্টা করে না চক্ষু থাকার পরেও ভালো মন্দ বাছাই করতে পারে না কর্ণ দিয়ে ভালো মন্দের ভালো মন্দ সোনার বিবেক বাছাই করতে পারে না বা বিভেদ করতে পারে না এদেরকে আল্লাহ রব্বুল আলমী এদের দিয়েই জাহান্নামকে পূরণ করবেন তারা জিন হোক আর ইনসানি হোক এরাই চতুষ্পদ জন্তুর চাইতো জঘন্য যখন ইন্না সর্রাত দাওয়াব এদেরকে বলা হয় সর্রাত দাওয়াব বলছে আল্লাহ রবুল্লাহ আলমিন কাপেরদেরকে এই জাহিলিয়াতের যুগের মানুষগুলিকে আল্লাহ রবুল্লাহ বলছেন দাওয়াব বলা হয় যারা এই জমিনের উপরে যারা বিচরণ করে এই জমিনের উপরে বিচরণ সেই যত আল্লাহ রবুল্লাহ আলমিনের সৃষ্টি জীব রয়েছে তার মধ্যে জঘন্য হল যাদের কান থাকতেও কান দিয়ে শুনে না চোখ থাকতেও চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা তো দেখতে পারে না আর বিবেক দিয়ে যারা বুঝে না যাদের অন্তরগুলি তালাবদ্ধ চোখগুলি এদের অন্ধ আর কানগুলি এদের ঠসা ঠিক সবাই যখন এক অন্ধকারে শির ও অপসংস্কার অজ্ঞতা মূর্খতা এবং সর্বপ্রকার জুলুম নিপীড়ন নির্যাতন হত্যা হানাহানি মারামারি চুরি ডাকাতি ফাঁসাদ বিপর্যয় আপোষের মধ্যে যখন বিরাট এক কলহর মধ্যে যখন এরাক এক আটলান্টিক মহাসাগরের অথায় তলে যখন ডুবে নিমজ্জিত ঠিক এই মুহূর্তে আল্লাহ এবং তারা সিরাত মুস্তাকিমকে ছেড়ে যখন বিভিন্ন জন বিভিন্ন পথ ও মত বানিয়ে শয়তানের পথ ধরে ঠিক এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে এই ধরাধামে প্রেরণ করলেন নবাত সালাদ দিয়ে তিনি সমস্ত মানব জাতিকে মানুষ হয়ে মানুষের ইবাদত করার বাদ দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য ইসলামের মূল যে ভিত্তি তার দিকে ফিরে নিয়ে আসার জন্য তিনি তার সমস্ত তার সমস্ত চেষ্টা এবং তদবির তিনি চালিয়ে গেলেন যার ফলে মানুষ আবারও আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসলো রাসুল সাল্লাহ সাল্লাম একদিক থেকে যেমন কোরআন সন্ন্যার আলোকে মানুষকে নূরের এই হেদায়তের দিকে নিয়ে আসার চেষ্টা করলেন সাথে সাথে জাহিলিয়াতের সেই অন্ধকার থেকে জাহিলিয়াতের সেই অমনসিকা ওই কুয়াশাচ্ছন্ন থেকে মানুষকে সাবধান করলেন যাতে করে এরা কোনো প্রকার জাহিলিয়াতের সঙ্গে আবার এরা জড়িত না হয়ে পড়ে একদিক থেকে যেমন হেদায়ত দান করলেন অন্যদিক থেকে তাদেরকে জাহিলিয়াতের সকল সকল পর্দাগুলি খুলে তিনি বুঝিয়ে দিলেন যে সমস্ত থেকে তোমাদের বিরত থাকতে হবে এবং তিনি বিদায় হওয়ার আগেই মহান রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন আলিয়াউমা আকমল তোলাকুম দিন আকুম ও আকমম তো আলাইকুম আমাতি ওরাদি ইসলাম আদিনা আল্লাহ রব্বুল আলমিন তার মনোনীত ইসলাম এই দিনকে নির্বাচন করলেন এবং এর মাধ্যমে রাসুল সাল্লা সাল্লাম পথহারা দিশাহারা তৌহিদ হারা হানাহানি মারামারি প্রিয় মানুষগুলিকে ভাষার বিপর্যয় যারা পছন্দ করত তাদেরকে এক স্বর্ণের মানুষ তৈরি করে একেবারে দিবালকের মতো অত্যন্ত এক উজ্জ্বল আলোর মধ্যে তাদেরকে রেখে চলে গেলেন যেখানে বক্র ব্যক্তি ছাড়া যার অন্তরের মধ্যে টেরা রয়েছে বক্রতা রয়েছে মোনাফিকি রয়েছে তারা ছাড়া আর কেউ ধ্বংসের মুখে নিপতিত হতে পারে না ঠিক এইভাবে রাসুল সাল্লা সাল্লাম রেখে গেলেন এবং তার অম্মদকে ভবিষ্যৎবাণী করে গেলেন তাদেরকে সাবধান করে গেলেন খবরদার আবারও তোমরা জাহিলিয়াতে ফিরে যাবে না কোনোভাবেই যেন তোমাদের শয়তান তোমাদের মধ্যে প্রবেশ করে আবার জাহিলিয়াতের সঙ্গে তোমাদের সম্পর্ক মজবুত করে দিয়ে তোমাদেরকে ধ্বংস না করে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে শয়তান শয়তান একদিন শয়তান কিন্তু বসে নেই সে এবং তার সহযোগীরা সকলে মানুষকে আবার প্রবৃত্তির অনুসরণ করিয়ে আবার সেই উজ্জ্বল এবং সেরাত মুস্তাকিম থেকে তাদেরকে টেনে নিয়েছে আবার তাদের মধ্যে শিরিক তাদের মধ্যে বিদআ তাদের মধ্যে নতুন নতুন ধর্মের নামে বহু ধরনের অনেক কিছু তাদের মধ্যে অনুপ্রবেশ ঘটার মাধ্যমে মানুষের কাছে আবার মনকারগুলি যেন মারুফে পরিণত হয়ে গেল আর মারুফগুলি মনকারে পরিণত হল ভালোটা যেন মন্দ আর মন্দটা যেন ভালো আজ মানুষের কাছে ভালো কথা বললে কোনো একটা ভালো জিনিসের কথা যদি বলা যায় তো বলে এটা আবার কি বলে আজ মানুষের কাছে এমন এক অবস্থা অন্যায়টা এখন ভালো আর ভালোটা মনে এই অবস্থা কি হয়নি এটাই তো ছিল জাহিলিয়াতের যুগের অবস্থা যখন আসবাহাল মা আরুফ মন খারণ অলমুন খারো আরুফ ভালোগুলি মন্দ আর মন্দগুলি ভালো আজ যতগুলি নোংরা অন্যায় অশ্লীল ব্যাপনা সবকিছুই মানুষ তার সঙ্গে জড়িত মানে এটাই তাদের কাছে প্রিয় আর যতগুলি ভালো কাজ রয়েছে সমস্ত ভালোগুলি থেকে তারা দূরে সরে গিয়েছে যার ফলে আবার ওই ইহুদি খ্রিস্টান আহলে কিতাব ওই উম্মি উম ওই কাফের মুশ্রিকদের চিন্তাধারা আকিদা বিশ্বাস শিরিক বেদাত অপসংস্কার তাদের মতো হানাহানি মারামারি দলাদলি হ্যাঁ ওদের যে অন্ধকার ছিল সে অন্ধকারে আবার উন্মত কি হয়েছে নিমজ্জিত হয়েছে এমতো অবস্থায় উন্মতের যারা সত্যিকারে কাণ্ডারি আমার দেশে তো কাণ্ডারির অভাব নেই কেমতের মাঠে কাণ্ডারির অভাব নেই কিন্তু সত্যিকারে এই দুনিয়াতেই যারা তাদের হাত ধরে আবারও এই জাহেলিয়ার থেকে জাহেজাতি কুসংস্কার থেকে তাহজিব ও তামাকুন থেকে সব কিছু থেকে আবার তাদেরকে কোরআন ও হাদিসের আলো দিয়ে আবার তাদের সতর্ক হইতে চান এই ধরনের বহু বই পুস্তক এই পৃথিবীর আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের দ্বারা লিখিয়েছেন আমরা ইনশা আল্লাহ আজ থেকে প্রতি সপ্তাহে ধারাবাহিক ধারাবাহিক জাহিলিয়াত ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক কিছু সিরিজ আমরা আলোচনা করার মাধ্যমে কিছু ক্যাসেট আমরা বের করব আজকে আমাদের আলোচনার যে বিষয়টা হবে সেটা হল জাহিলিয়াত কি এবং কেন জাহিলিয়াত সম্পর্কে আমাদের আমাদের কিছুটা ধারণা থাকা উচিত ইসলাম তা আমরা অনেকেই জানি ইসলাম অর্থাৎ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম যেই কোরআন ও সুন্নার আলোকে আমাদের দিন রেখে গেছেন সেটাই হচ্ছে ইসলাম আর ইসলামের পূর্বের যে অবস্থা এটাই ছিল জাহিলিয়াত তা আমরা এই জাহিলিয়াত সম্পর্কে কিছুটা সম্যক জ্ঞান আমাদের বা একটা ভূমিকা স্বরূপ আমাদের জানা উচিত জাহিল জাহল থেকে জাহল মানে অজ্ঞতা মূর্খতা জানার বিপরীত হচ্ছে অজানা এলমের বিপরীত জাহাল ওখান থেকে জাহিল মানে অজ্ঞতা যেরকম আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে বলছেন যারা গরিব কিন্তু মানুষের কাছে তারা হাত পাতে না নিজেরা নিজেদেরকে বিলীন করে না এদের এই মানুষের কাছে হাত পাতা না না পাতার কারণে অন্যের কাছে ভিক্ষা না তলব করার কারণে তাদেরকে জাহিল যারা এরা মনে করে এরা বড় চাই না যেহেতু আসলে তারা তাদের লজ্জা সরম মানুষের কাছে ছোট হওয়া এটাকে তারা ঘৃণা মনে করে যার ফলে জাহিলরা মনে করে অজ্ঞরা মূর্খ মূর্খরা মনে করে মোনাফিকরা মনে করে না এরা তো বড় এদেরকেও দিতে হবে কই যদি গরিব হতো তো এরা মানুষের কাছে চাইতো সুরাবাকারা দুইশো তেহাত্তর নম্বর আয় এখানে জাহের শব্দ ব্যবহার হয়েছে মানে অজ্ঞ মূর্খ যারা অজ্ঞতা তিন প্রকার বা এই অজ্ঞতা এটা হলো শাব্দিক অর্থ তাহলে শাব্দিক অর্থ মানে জাহেল বা জাহেলিয়া মানে অজ্ঞতা মূর্খতা অন্ধকার যেটা আর জাহেলিয়াতে কেউ আল্লামা রাজ ইস্তাহানি ভাগ করেছেন যে জাহাল বা অজ্ঞতা তিন প্রকার একটা জাহেল বাসির মানে মানে যার মধ্যে কোন প্রকার জ্ঞান বলে কোন জিনিস নেই মূর্খ একে বলা হয় জাহরুন বাসির জ্ঞান থেকে যেই সম্পূর্ণভাবে খালি এর মধ্যে কোনো প্রকার জ্ঞানের আটা ছাটা বা জানার কোনো প্রকার কোনো জানা কোনো জিনিস নেই যার মধ্যে পুরো মূর্খ যে আর কেউ জাহলুন মোরাক্কাব জাহলুন মোরাক্কাব বলা হয় সে যার উপর যে অবস্থায় আছে তার উল্টোটা বিশ্বাস করা এখন মনে করতে চাই মুসলিম কিন্তু আসলে কিন্তু ওর ওর আকিদা ওর বিশ্বাস সবকিছুই উল্টা জাহরুল মোরাক্কাব মনে করেন আপনার পকেটে টাকা নাই আর আপনি ধারণা করতেছেন আছে আপনি বিশ্বাস রাখছেন আছে এটা হলো জাহালুল মোরাক্কাব আপনার মধ্যে তাওহিদি আকিরা নেই আপনি ভাবতেছেন আমি মহাশেদ আপনি ইসলাম বা আত্মসমর্পণকারী না তারপর আপনি বলছেন আমি মুসলিম তাহলে জাহরুল মোরাক্কাব বলা হয় যে যে অবস্থায় আছে তার বিপরীত বিশ্বাস রাখা একে বলা হয় জাহালুন মোরাক্কাব আরেকটা হল কি জাহলের আরেকটা প্রকার হল যা করা উচিত তার বিপরীত করা যা করা উচিত তার বিপরীত কাজ করা একজন মুসলিম নামাজ পড়া উচিত কিনা নামাজ পড়ে না তাহলে ও জাহেল তাহলে বলবো সে মূর্খ এইভাবে আল্লাহ মারাগ ওয়াসপাহানি ভাগ করেছেন আমরা এখন আসি যে ইসলামের পরিভাষায় জাহাল বা জাহিলিয়াত কাকে বলে এই বিষয় নিয়ে বেশ কিছু এক একজন এক একটা এর ডিফিনেশন বা এর সংজ্ঞা দিয়েছেন আল্লাহ নবী রহমতুল্লাহ আলাই বলছেন যে জাহিলিয়াত বলা হয় মা কানাফি ফিলফত কাবলাল ইসলাম ইসলাম আগের যে সময়টা এটাইকে বলা হয় জাহিলিয়াত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নবুয়াত রেসালাত নিয়ে যখন এই পৃথিবীতে আগমন তার ঘটল তার আগের যে অবস্থাটা অর্থাৎ পাক ইসলাম যে অবস্থাটা এটাকে বলা হয় জাহিলিয়াত কেউ কেউ বলেছেন যে জাহিলিয়াত বলা হয় ইসলামের পূর্বে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে দিন সম্পর্কে যে অজ্ঞতা আরবদের মধ্যে বিরোজমান ছিল ইসলাম আসার পূর্বে এটাকে বলা হয় জাহেজা তারা বংশ নিয়ে ফখর করত বরত্ব নিয়ে ফখর করত বিভিন্ন ধরনের ওদের মধ্যে এই অজ্ঞতার কাজ ওদের মধ্যে ছিল আবার কেউ বলছেন যে জাহিলিয়াত বলা হয় হেদায়ত এবং নবুয়ত আসার আগের যে অবস্থা কোনো উন্মতের যে কোনো উন্মত আল্লাহ আব্দুল্লাহর পক্ষ থেকে হেদায়াত এবং নবুয়াত রেসলাত আসার আগ পর্যন্ত যে অবস্থা এদেরকে বলা হয় জাহিলিয়াত আবার কেউ বলছেন যে জাহিলিয়াত বলা হয় এমন একটা মানসিক অবস্থা যার মাধ্যমে আল্লাহর হেদায়াত থেকে সে হেদায়াতকে প্রত্যাখ্যান করে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যে ফাইসালা সেই ফাইসালার না করে অন্য নিজস্ব ফাইসলা যারা জারি করে এই সংজ্ঞাগুলি প্রত্যেকটার মধ্যে কিছুটা করে মানে ত্রুটি রয়েছে যেটা যে সংজ্ঞাটা এখানে আমরা গ্রহণ করতে সেটা হলো যে আল্লাহ রব্লা আলমীর পক্ষ থেকে হেদায়ত আসার আগ পর্যন্ত কোনো উম্মত কোন জাতি যে অবস্থায় ছিল জাহিরাত বলা হয় এমন এক অবস্থা যে অবস্থার উপরে আল্লাহ রবুল্লাহের পক্ষ থেকে হৃদায়ত আসার আগ পর্যন্ত একটা জাতির যে অবস্থা এটাকে বলা হয় জাহিলিয়াত অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম বা প্রত্যেকটা উন্মতের কাছে হৃদায়ত আসছে কিনা আল্লাহ এই হৃদায়ত আসার আগে যে তাদের দুই নবীর মধ্যখানে কারণ একজন নবী তাদেরকে তাহুর শিক্ষা দিয়ে শিখ মুক্ত করে দুনিয়া থেকে চলে গেছে আরেকজন নবীর আসার আগ পর্যন্ত বা আরেকজন নবী বা আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত আসার আগ পর্যন্ত আবার এরা কি মধ্যখানে পদভ্রস্ত হয়ে গেছে আল্লাহর হৃদায়ত থেকে এরা পদচ্যুত হয়েছে সেরাতে মুস্তিম ছেড়ে তারা অন্য বাঁকা পথ ধরেছে তো ওই যে আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত আসার পূর্বের যে অবস্থা কোন জাতি এইটা ঠিক একইভাবে কোন জাতি যদি কোনো জাতি পুরোটা বা কেউ আল্লাহ রব্লা আলমিনীর হেদায়ত আসার পরেও সেটাকে গ্রহণ না করে তাকেই বলা হয় জাহিলিয়া তাহলে এখানে দুইটা অবস্থা আসতেছে একটা হলো যে হেদায়ত আসার আগে একটা হলো কি হেদায়ত আসার পরেও যারা গ্রহণ করে না সেটা জাতি হোক দেশ হোক যে কোনো একটা ব্যক্তি হোক তারাও জাহিলাতের মধ্যে তারাও তাদেরকেও জাহিল ধরা হবে ভালো করে খেয়াল করেন আবার তাহলে জাহিলিয়াত বলা হয় এখানে আমরা ধরব যে রাসুল সাল্লা সাল্লামের এই পৃথিবীতে আগমন ঘটার আগের যে অবস্থাটা ঠিক একইভাবে রাসুল সাল্লাহ সাল্লামের হেদায়ত আল্লাহর পক্ষ থেকে হেদায়ত নিয়ে আসার পরেও এখনো কেউ যদি আবার জাহিলিয়াতের সেই অবস্থায় ফিরে যায় সম্পূর্ণভাবে বা আংশিকভাবে তাহলে সেটাকে যদি অথবা আল্লাহর হৃদায়তকে যদি গ্রহণ না করে তাহলে তাদেরকে আমরা বলবো জাহেল এবং এই অবস্থাটাকে বলবো জাহিলিয়াতের অবস্থা তাহলে এখানে রাসুল সাল্লামের আগমনের পূর্বে এক আরব জাতি এদের কাছে কোনো হৃদায়তে আসেনি ঠিক আছে হেরাজ না আসার ফলে এরা জাহেল জাহিলতের যুগ আবার আহলে কিতাব যারা তাওরাত ইঞ্জিলধারী যারা ওদের কাছে হৃদায়ত এসেছে কিন্তু তারপরও তারা গ্রহণ করে নাই তার বিপরীত করেছে তারাও জাহিলিয়াতের এরাও জাহিলিয়াতের বোধ কথা রাসুল সাল্লাহ সাল্লামের এই পৃথিবীতে নব্বত এবং রেসলাত নিয়ে আগমন ঘটার আগে আরবদের অবস্থায় হোক আর আহলে কিতাবদের অবস্থায় হোক এই পুরো জাতিটাই ছিল কি জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত বন্ধ বন্ধুগণ এবার আমরা জাহিলিয়াতে শাব্দিক এবং ইসলামের পরিভাষায় অর্থ জানার পরে আমাদের জানা উচিত যে জাহিলিয়াত কত প্রকার ও কি কি জাহিলিয়াতকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে তাহলে আমরা সংক্ষিপ্ত হয়ে বুঝলাম যে জাহিলিয়াত মানে অজ্ঞতা মূর্খতা যারা আল্লাহর পরিচয় জানে না রাসুলের পরিচয় জানে না দিনের পরিচয় জানে না অর্থাৎ আল্লাহর হেদায়তের পুরো যারা বিপরীত সেটা যদি কি হয় রসুলের আগমন আগে হতে পারে পরে হতে পারে এবার আমরা আসি যে জাহিলিয়াতের প্রকার ভেদ জাহিলিয়াতকে বিভিন্ন ভাগ করা যেতে পারে প্রথমত মানে সাধারণ এবং খাস বিশেষভাবে জাহিলিয়াতের অর্থ জানি আমরা সাধারণভাবে জাহিলিয়াত বলতে এই জাহিলিয়াত বলা হয় রাসুল সাল্লাহ সাল্লামের আশার রাসুসাল্লামের নবুয়াত রেসালাত নিয়ে এই দুনিয়াতে আগমন ঘটার আগের যে অবস্থা যাকে বলা হয় সাধারণ জাহিলিয়াত মানে পুরো জাহিলিয়াত সম্পূর্ণভাবে জাহিলিয়াত যেটা সম্পূর্ণভাবে যেটা জাহিলিয়াত সেটা ছিল রাসুসাল্লামের এই পৃথিবীতে নবুয়াত এবং রেসালাত নিয়ে প্রেরণের আগ পর্যন্ত পুরো সময়টাকে বলা হয় জাহিলিয়াত কারণ আহলে কিতাব যারা তারাও মানত না হক হেদায়াত আর যারা আরব তারাও মানত না তাহলে পুরো জাতি ছিল অন্ধকার এবং জাহিলিয়াতের মধ্যে অজ্ঞতার মধ্যে যেরকম তবে রাসুল সাল্লাহ সাল্লামের প্রেরণের পরে আর পুরো জাতি পুরো কমন ভাবে আর জাহিলাত হতে পারে না কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাফাকুমিন উম্মতি قائمة بأمر الله لا يضرهم من خذلهم أو خالفهم حتى يأتي أمر الله وهم ظاهرون على الناس أخرجه البخاري في صحيح কারণ আল্লাহ রসুল্লাহাম বলছেন আমার উন্নতির একটা দল ছোট্ট একটা দল সত্যের উপরে এরা প্রতিষ্ঠিত থাকবে এদেরকে যারা অপমান করতে চাইবে এদের যারা বিপরীত করতে চাইবে তারা কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের কোনো নোকসান করতে পারবে না কেমন পর্যন্ত তারা সত্যের উপরেই তারা প্রতিষ্ঠিত থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে একটা দল কেমন পর্যন্ত থাকবে তাহলে যদি একটা দল থাকে তাহলে তো কমন ভাবে সবাই আর জাহিলিয়াতের মধ্যে নিপতিত হচ্ছে না তাহলে বোঝা গেল যে জাহিলিয়াত যেটা সাধারণ জাহিলিয়াত বা কমন ভাবে সেটা হলো যে সাল্লামের এই পৃথিবীতে আগমন ঘটার আগে নবাত রেসরাত নেই বাকি থাকলো যে জাহিলিয়াতটা খাস জাহিলিয়াত সেটা কোনো দেশে হতে পারে ব্যক্তির ব্যাপার হতে পারে কোনো বিষয়ে হতে পারে আর এটা কেমন পর্যন্ত থাকবে এটাকে বলা হয় জাহিলা জাহিলিয়া মানে খাস জাহিলিয়াত যেটা আর কি আর এটা কোন দেশে হতে পারে অমুক দেশের মধ্যে জাহিলিয়া এখন সরিলাম বা অমুক জাতি এখন জাহিলাতের মধ্যে বা অমুক মানুষগুলো জাহিলাতের মধ্যে আর এটা কেমন পর্যন্তই থাকবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে এখানে আম ও খাস আম ভাবে একটা জাহিলিয়াত রাসুলের আগমনের আগে আর খাস জাহিলিয়াত রাসুলের আগমনের পরেও হতে পারে এটা সম্ভাবনা রয়েছে এই জন্য আল্লাহ রাসুলসাল্লাম বলছেন হাজরত আবুজার রাজাকে ইন্নাকা ইমরুন ফিকা আবুজার তুমি এমন একজন মানুষ তোমার মধ্যে জাহিলিয়াত রয়েছে জাহিলিয়াতের কিছু খসলাত কিছু গুণ জাহিলিয়ার কিছু কাজ তোমার মধ্যে রয়ে গেছে আল্লাহ রসুল আল্লাহ আসার পরেও জাহিলিয়াতকে কি করে জাহিলিয়াত বলে আখ্যায়িত করেছেন জাহিলিয়াতকে আবার আমরা সময়ের ভিত্তিতে ভাগ করতে পারি একটা নম্বর রাসুল সাল্লামের আসার আগে যেটা বলে জাহিলিয়াত জাহিলিয়াতুল উলা মানে পুরো আগে প্রথম জাহিলিয়া আরেকটা হলো কি রাসুলসাল্লামের আসার পরের জাহিলিয়া যেটাকে বলা হয় জাহিলিয়াতুল উখরা মানে পরের জাহিলিয়া তাহলে এইভাবে জাহিলিয়াতকে দুই ভাগে ভাগ করা যেতে পারে আবার জাহিলিয়াতকে আমরা ভাগ করতে পারি যে কোরআন পাক আল্লাহ রবুল্লাহ আলম বলছেন ওলা তাবার রাজনা তাবার রোজা জাহিলিয়াতুল উলা সেই আগের জাহিলিয়াতের মতো তোমরা ওই সৌন্দর্য প্রদর্শন করো না ঘর থেকে বের হয়ে ঘোরাফেরা করো না মহিলাদেরকে আল্লাহ রবাহিন বলতেছেন নারী জাতিকে যে আগে যে নারীরা খোলামেলা পর্দা ছাড়াই ঘুরে বেড়াতো জাহিরাত উল্লাহ মানে প্রথম জাহিলিয়াতের মতো তোমরা ঘোরাফেরা করো না তাহলে এই প্রথম জাহিলিয়া বা পরের জাহিলিয়া এইভাবে থেকে সময়ের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি আর একটা জাহিলিয়া হলো কি ক্ষেত্র বিশেষে আর একটা ভাগ করতে পারি আমরা জাহিলিয়াতের ক্ষেত্র বিশেষ সেটা হলো যে সেটা কিন্তু বিশ্বাসের ব্যাপার হতে পারে আকিদার ব্যাপারে জাহিলাত হতে পারে এই লোকগুলি এখন যা আকে মানে এদের আকিদাগুলি জাহিলি আকিদা আকিদা বিশ্বাস এটা চারিত্রিক দিক হতে পারে এদের চরিত্র চরিত্রগুলি জাহিলিক যুগের চরিত্র ঠিক এইভাবে এটা অর্থনীতিতে জাহিলাত হতে পারে এখনকার বর্তমানের যে অর্থনীতি জাহিলিয়াতের সেই সুদ অর্থনীতির ভিত্তি যে ছিল সেই জাহিলিয়াতের অর্থনীতি আমরা বলতে পারি ঠিক এইভাবে আমরা বলতে পারি এখন যে রাষ্ট্রনীতি এই রাষ্ট্রনীতি জাহিলিয়াতের রাষ্ট্রনীতি এইভাবে এখন বিভিন্ন বিষয়ে মানে ক্ষেত্র বিশেষে বিভিন্ন ক্ষেত্রে জাহিলিয়াতকে আমরা কি করতে পারি একে আমরা বলতে পারি মোট কথা রাসুল সাল্লাহ সাল্লামের হেদায়তের রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শের বিপরীত যে কোনো কাজকে আমরা জাহিরি কাজ বলতে পারি আবার জাহিলিয়াতকে ভাগ করতে পারি আমরা হুকুমের দিক থেকে একটা জাহিলিয়াত হল কুফুরি জাহিলিয়াত একটা মানুষের মধ্যে যদি ওই জাহিলি গুণ থাকে তাহলে বুঝবে লোকটা কাছে বর্তমানে সেটা সম্ভব যেরকম আল্লাহ রব আলমিন কোরআন পাকে বলেন তারা আল্লাহ সম্পর্কে অসত্য বিভিন্ন ধরনের তারা কি করে সন্দেহ করে ধারণা করে জন্মাল জাহিলিয়া অর্থাৎ কুফুরি ধারণা সুরা আল ইমরান একশো চন্ন নম্বর তাহলে কুফুরি ধারণা আল্লাহ সম্পর্কে যারা এখন মনে করে আল্লাহ সম্পর্কে মনে করে আল্লাহ আর সাজবে নাই সর্বত্র বিরাজমান এটা আল্লাহ সম্পর্কে একটা ধারণা কিনা এটা কুফুরি জাহিলিয়া যারা মনে করে আল্লাহর কোনো গুণ নাই নিরাকার সকার না আল্লাহ আকার নাই কোনো কোনো অস্তিত্ব নেই তাহলে এই ধরনের আকিদা যারা করে যারা বলে আল্লাহ হলুন সবকিছুর মধ্যে বিরোজমান যারা বলে খালেক আর মাখলুক একাকার হয়ে গেছে যারা বলে মোহাম্মদ সাল্লাম সৃষ্টির পূর্বে ছিলেন মাসুক আর আল্লাহ ছিলেন আশুক আল্লাহ যখন নিজেকে প্রকাশ করতে চাইলেন তখন তার নবীকে সৃষ্টি করলেন আর হয়ে গেলেন আল্লাহ এখন মাসুক আর রাসুল হয়ে গেলেন আশেখ নওয়াজ এই ধরনের আকিদাকে এগুলি জাহিলিয়াত এগুলি জাহিলিয়াত কিন্তু কুফুরি জাহিলি আবার জাহিলিয়াত সেটা পাপও হতে পারে গুণা কুফুরি না কিন্তু বড় গুণা কবিরা গুণা বা সজিরা গুণা আর সেটা যে কারণে মনে করে এমন একটা কাজ করা উচিত কিন্তু করে না এমন একটা জিনিস ছাড়া উচিত কিন্তু ছাড়ে না এমন একটা হারাম জিনিস ত্যাগ করা উচিত তুমি ত্যাগ করে না এই জন্য তাই কাফের বলতে পারবে না বলতে পারবে বলবেন এটা পাপের কাজ এই জাহিলিয়াত কিন্তু এই জাহিলিয়াত মাসিয়া গুনার জাহিলিয়াত এটা এই অজ্ঞতা এই মূর্খতা এই পাপের কাজ এটা কুকুরি পর্যন্ত পৌঁছায় না আর এইভাবেই রাসুলসাল্লাম হজরত আবুজারকে বলছিলেন ইন্নাকে ফিকা জাহিলিয়া আবুজার তোমার মধ্যে জাহিলিয়াত রয়েছে এর মানে কি আবুজার কাফের হয়ে গেল না নিঃসন্দেহ না তুমি এমন একটা কাজ করেছো যে কাজটা একটা পাপের কাজ গোনার কাজ ঠিক এইভাবে মৃত্যু ব্যক্তি ওপরে জোরে জোরে বিলাপ করে কাদা এটা জাহিলিয়াত কিন্তু এই জাহিলিয়াত কুপুরই না এটা একটা পাপ ঠিক এইভাবে বংশ নিয়ে ফখর করা আমি চৌধুরী হ্যাঁ আমি চ্যাটার্জি আমি অমুক বংশের এটাও কি একটা জাহিলিয়াতের কাজ এটাও একটা জাহিলিয়াতের কাজ কিন্তু এই জাহিলিয়াত কুপুরি পর্যন্ত মানুষকে পৌঁছায় না বরং সেটা একটা পাপ তাহলে সংক্ষিপ্তভাবে আমরা এই জাহিলিয়াত সম্পর্কে আমরা জানলাম এবার আমরা জানব এই জাহিলিয়াত থেকে এই জাহিলিয়াত থেকে আমরা আমাদের দূরে থাকা কতটুকু জরুরি নিঃসন্দেহ কোরআন সন্ন্যার আলোকে জাহিলিয়াত থেকে কোরআন সন্না আমাদেরকে দূরে থাকতে বলেছে প্রথমত এই জাহিলিয়াতের বিপরীত করার জন্য আমাদেরকে অর্ডার করা হয়েছে জাহিনী যুগের যে কাজ কৃষ্টি আকিদা বিশ্বাস যা কিছু জাহিলের যুগের জাহিলি যত কাজ এই সমস্ত জাহিলের থেকে কোরআন সন্না আমাদের কি বলেছেন এর বিপরীত করার জন্য আদেশ করেছে রসুল সাল্লা সাল্লাম যেমন বলেছেন খালিফুল মুশরিকিন অফু সওয়ার ও আউফুল লোহা বোখারি মুসলিমের হাজির যেটা যে তোমরা মুশ্রিকদের বিপরীত করো মুশ্রিক যারা এরা জাহিলিয়াত কিনা এদের বিপরীত করো তোমরা মোচকে কাটে কাট কেটে ছোট করো এবং দাড়িকে ছেড়ে দাও বড় করো রাসুল সাল্লাহ সাল্লাম একবার আনসারদের কিছু বুড়ো মানুষদের রসুল সাল্লাম বের হয়ে দেখলেন কিছু আনসারদের বুড়ো মানুষ দাড়িগুলি সবার সাদা দবদবে সাদা আল্লাহ রসুল বললেন ইয়া মাসের আনসার এই আনসার জনগণ তোমরা তোমাদের দাড়িগুলিকে হলুদ বানাইতে অথবা লাল বানাও ওখালিফু আহলুল কিতাব ওখালিফু আহলাল কিতাব এবং আহলি কিতাবের বিপরীত করো কারণ ওরা দাড়ির মধ্যে খেজাব লাগায় না ওরা দাড়ির মধ্যে খেজাব লাগায় না তাই মনে রাখতে হবে কালো কালো খেজাব রাখা নিষেধ শুধু যুদ্ধের সৈনিক ছাড়া তাহলে এখানে আল্লাহ রাসুদাল্লাম আহলি কিতাব বিপরীত করতে বললেন দাড়ির মধ্যে খেজাব লাগিয়ে ওইখানে দাড়ি বড় করে এবং মুখ ছোট করে মুর্শিদদের বিপরীত করতে বললেন সাহাবা একরাম বললেন ইয়া রসুল্লাহ আহলে কিতাব এরা শুধু ই পড়ে ওই পায়জামা পরে ওরা লুঙ্গি পরে না আল্লাহ রসুল বললেন তোমরা পায়জামাও পড়ো লুঙ্গিও পড়ো অকালিপু আহলে কিতাব আহলে কিতাবের বিপরীত করো এরপর আবার সাহেব একরম বললেন ইয়া রসুল্লাহ আহলে কিতাবরা এরা ওই খুব পড়ে মানে ওই কি বলে আপনার জুতা পরে বা খুব বলা হয় চামড়ার মোজা পরে এরা কিন্তু স্যান্ডেল পরে না আল্লাহ রাসুসাল্লাম বললেন তোমরা ও চামড়ারও মোজা পড়ো তোমরা জুতাও পড়ো আখালিফ আহলাল কিতাব তোমরা আহল কিতাব অর্থাৎ এমনই খ্রিস্টানদের বিপরীত করো সাহবাহিক আবার বললেন রাসুল্লাহ তারা কিন্তু ওই দাড়িকে কাটে আর মুজগুলিকে বড় করে রাখে আল্লাহ রাসুসাল্লাম বললেন তোমরা মুজ কাটো এবং দাড়িকে বড় করো ও খালিফ আহলাল কিতাব তোমরা আহল কিতাবের কি করো বিপরীত করো তাহলে খেয়াল করেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সমস্ত কাজ এবং একটা কথা মনে রাখতে হবে যখনই সাদৃশ্য হয় প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্রভাব পড়ে মানুষের উপর একটা মানুষ তাকে যদি আপনি যুদ্ধের পোশাক পরিয়ে দেন যুদ্ধের পেটে নিয়ে খাওয়া করে দেন ওই লোকটা দেখবেন ঠিকই তার মেজাজ আলাদা ওই একই লোককে আবার সাধারণ সিভিল পোশাক পরাই দেন হাতে অস্ত্রটা তার থেকে নিয়ে নেন তার মন কথা আলাদা ঠিক না তাহলে একটা পোশাকের যেরকম প্রভাব রয়েছে সাদৃশ্যতার মধ্যে প্রভাব রয়েছে একটা মানুষ তার সবকিছুর মধ্যে একটা প্রভাব পড়ে এই জন্যে জাহাদিসটা আপনাদের একটা আগে বললাম ইমাম আহমাদ তাবারানি হাইসামি তারা বর্ণনা করেছেন এবং আল্লাহ হাজার আসকানি ফতুল বাইয়ের মধ্যে ইসনাদ হাসান বলেছেন এবং শেখ আলবানি সৈয়ার মধ্যে হাসান বলেছেন যাই হোক মোট কথা আহলে কিতাবের বিপরীত করতে হবে মুশ্রিকদের বিপরীত করতে হবে এটা হলো জাহিলিয়াতের বিপরীত করতে হবে ঠিক আল্লাহ রসুল জায়গায় বলতেছেন খালিকুল ইহুদ আহলে কিতাব যারা হ্যাঁ, ইহুদি যারা এরা জুতা পরে নামাজ পড়ে না এরা মোজা পরে নামাজ পড়ে না ওদের বিপরীত করো জুতা পরে নামাজ পড়ে ওই চামড়ার মোজা পরে নামাজ পড়ে তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম এই জন্য জুতা পরেও নামাজ পড়েছেন তাহলে প্রথমটা আমরা বুঝলাম যে এই প্রথম যে কথাটা আমাদের এখানে বুঝতে হবে যে জাহিলিয়াতের বিপরীত করার জন্য আমাদেরকে হাদিস কোরআন কি করেছে অজীব করে দিয়েছে দ্বিতীয়ত জাহিলিয়াতের যে সমস্ত অবস্থা এবং তাদের কাজকর্ম এই তাদের সঙ্গে সাদৃশ্য থেকে আমাদের নিষেধ করছে প্রথমত কি বিপরীত করো তাদের মতো হোক বিপরীত তাদের করতে হবে দ্বিতীয়ত তাদের সাদৃশ্য আমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আরামিন কোরআন পাকে বলেন ওলা তবে আহওয়া আহম আম্মা যা কামিনাল হাক সুরা মায়েদা নম্বর আয় যে তাদের যে প্রবৃত্তি অনুসরণ তারা করে তোমার কাছে সত্য আসার পরেও তাদের আর অনুসরণ করো না তাদের মতো আর চলো না এইভাবে বহু আয়াত আল্লাহ রবুল আলমিন এরশাদ করেছেন এদিকে রাসুল সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে ওদের সাদস্য থেকে নিষেধ করেছেন যেমন আল্লাহ রবুল্লা আলমিন বলছে ওলা তাকুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু ইনজুরনা আসমাউ আহলে কিতাব যারা ইহুদি কাফের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো রায়না শব্দের অর্থ হয় আমাদের প্রতি খেয়াল করুন লক্ষ্য করুন আমাদের গুরুত্ব দেবে কিন্তু আসলে এরা কিন্তু এটার মাধ্যমে রাসুলকে গালি দেওয়া উদ্দেশ্য ছিল রায়না রাই থেকে রাই মানে রাখাল রায় মানে রাখাল রাসুলকে রায়েরা তারা বলতো উদ্দেশ্য হতো গালি রাখাল এই ধরনের কিছু তো তাদের শুনে শুনে সাহাবাই কেমন রাসুলকে বলতেন রায়েরা আল্লাহ রাবুল্লাহ আলমিন এই কাফের মুসিদদের সঙ্গে সদস্যকে হারাম করে দিয়ে আল্লাহ বলবেন মোমিনরা তোমরা রায় না বলে রসুলকে খেতাব করো না বলিও না রসুল্লাহ রায় না আমাদের প্রতি খেয়াল করো না বলো কি বলো কোন উদ্দুর না আমাদের প্রতি দৃষ্টি দেন ওসনাউ এবং তোমরা কথা শোনো তাহলে একটা শব্দ একটা শব্দ তাদের মতো করে বলা যাবে না যদিও এই শব্দটি অর্থ ভালো নেওয়া যায় মন্দও নেওয়া যায় ঠিক এইভাবে আল্লাহ অন্য জায়গায় বলছেন যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো তোমরা হয়ে যাও না যারা আল্লাহকে ভুলে গেছে যার ফলে তারা নিজেদেরকে ভুলে গেছে তাদের মতো হয় না কারণ তারা হচ্ছে ফাঁসে এখানে কাফেরদের কথা আল্লাহ রবিন বলছেন যে ওরা কিন্তু আল্লাহকে ভুলে গেছে আল্লাহর জিকির আজকার করে না তোমরাও তাদের মতো হয়ে যেও না তাহলে এখানে যে কথাটা আমরা বুঝতে পারতেছি যে কারণ তাদের মতো হলে তাদের কৃষ্টি তাদের চালচলন তাদের আকিরা তাদের বিশ্বাস আমাদের মধ্যে ঢুকে পড়বে তাই আল্লাহ রবাহ আমি নিষেধ করে দিয়েছেন ঠিক এইভাবে যারা এই জাহিনী যুগের অনুসরণ করবে তাদের পরিণাম যে অত্যন্ত খারাপ সে সম্পর্কে আল্লাহ বলছেন ওলাম তারদা আঙ্কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير সূরা বাকারা 120 যারা ইহুদি যারা খ্রিস্টান যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে তুমি দীক্ষিত না হবে তাদেরকে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তোমার উপরে খুশি হবে না বলে দাও হেদায়ত তো আল্লাহরই হেদায়ত আর তুমি যদি তোমার কাছে জ্ঞান আসার পরেও তাদের অনুসরণ করো তাদের পবিত্র অনুসরণ করো মনে রাখো মা আল্লাহ তাদের তোমাদের কোনো দোস্ত খোঁজ করে পাবে না আর তোমাদের কোনো সহযোগীও খোঁজ করে পাবে না অর্থাৎ যদি কেউ জাহিলিয়াতের যুগের তাদের মুশ্রেক এমনই খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করে তাদের মতোই চলতে চায় তাহলে তাদের তারা আল্লাহকে হারাবে তাদের কোনো বন্ধু খোঁজ করে পাবে না তাদের কোনো সহযোগী পাবে না আজ বর্তমানে মুসলমানদের কি হয়েছে হ্যাঁ কেন আজকে তারা মার খাচ্ছে আল্লাহ রব্লাহ বলছেন ইয়ং সুকুমুল্লাহ আগে আলী আলাকুম যদি আল্লাহ তোমাদের সহযোগিতা করে তাহলে তোমাদের উপরে কেউ কি আর জয়ী হতে পারবে কিন্তু যখন আল্লাহ কাউ কি অমাইয়া খেজল হোক আল্লাহ যদি কাউকে অপদস্থ করে তাহলে তাকে সহযোগিতার কেউ থাকবে কেউ থাকবে না আজকে মুসলমান জাতি যখন বিধর্মীদের পথ অনুসরণ করেছে তাদের ওয়ালিকেন হচ্ছেন আল্লাহ ঠিক না মোমিনদের ওয়ালিকেন আল্লাহ আল্লাহ রসুল ঠিক না ইন্দামা অলি হুকুমুল্লাহ রসুল তোমাদের ওলিকে দোস্ত কে তোমাদের আল্লাহ বলেন তোমাদের দোস্ত হচ্ছে আল্লাহ রাসুল এবং মোমেন যারা ঠিক না ঠিক কিন্তু আজকে আমরা সাহায্যকারী আমাদের নেই আমাদের কোনো বন্ধু নেই আমাদের কোনো দোস্ত নেই তো সাহায্যকারী দোস্তরাই না বিপদের সময় সহযোগিতা করবে আজকে বিপদের উপরে বিপদ মুসলিম জাতির উপরে আর তাদের কোনো সহযোগীকারী সাহায্যকারী নেই কারণ আল্লাহ রব আলম তো বলছে ইন্দাল্লাহ মাল মা সাহেবেরই মমি কিন্তু এই যদি আমরা জাহিলিয়তের মধ্যে আমরা ডুবে থাকি আর বলি আমাদের সাহায্যকারী সাহায্যকারী কেউ নেই এটা কোনোভাবেই হতে পারে না আল্লাহ রবাহ বলছেন তোমার কাছে সত্যের জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের প্রবৃত্তি অনুসরণ করো অর্থাৎ তাদের জাহিলিয়াতের যুগের সেই কৃষ্টি কালচার বা ওদের চিন্তাধারা গ্রহণ করো ইন্নাকা ইদান লামিনা জালিমিন তাহলে অবশ্যই তুমি জালিমদের অন্তর্ভুক্ত রাসুলকে যেটা খেতাব হয়েছে সেটা উন্মতের জন্য অর্থাৎ যে উন্মতের যে কেউ ওই জাহিনাতের যদি কিছু অনুসরণ অনুকরণ করবে নিঃসন্দেহে সে জালিম সে অন্যায়কারী হবে যেমন কাকে বলে অদুসাই ফিগাইয়ের মাহাল্লি জুলুম বলা হয় যেটা যেখানে রাখা উচিত ওইখানে না রেখে অন্য জায়গায় রাখা একটা হাল চাষার ছেলের সঙ্গে এমএসি পাশে একটা মেয়ে দিয়ে দিলেন এটা জুলুম বুঝলেন এটা হলো জুলুম একজন ইমামতির হাত রাখে না তাকে ইমাম বানা দিলেন এটা জুলুম একটা কুকুরের গড়ায় চেন পড়ে দিলেন বউয়ের গড়ায় চেন নেই কথার কথা জুলুম তো জুলুম বলা হয় যেইখানে যেটা রাখা উচিত ওইখানে না রেখে অন্যটা রাখা এটাই বলে জুলুম মানতে হবে হেদায়াত কোরআন সুন্নার আলো বাদ দিয়ে আমি মারলাম জাহিলিয়াতে কাফের মুশ্রেক এমনি খ্রিস্টানদের পথ অনুসরণ করলাম তাহলে কি এটা জুলুম হলো না নিঃসন্দেহ জুলুম এই জন্য আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় জুলুম কি শিরিক করা কারণ আল্লাহর ব্যাপারে সবচেয়ে ইনসাফ কি তার তৌহিদ প্রতিষ্ঠা করা তো তৌহিদের জায়গায় যখন শিখ আসবে এটা জুলুম হলো সুমতের জায়গায় যখন বেদাত আসবে তখন এটা জুলুম হলো ঠিক কিনা এইভাবে যারা অন্য জায়গায় আল্লাহ বলছেন আলিমা যারা জালেন তাদের জন্য আল্লাহ রব অত্যন্ত কষ্টদায়ক আজাব তৈরি করে রেখেছেন নিঃসন্দেহে যারা জাহিলিয়তকে অনুসরণ করবে তারা জালেন এবং তারা তাদের দোস্তও হারাবে তাদের সাহায্যকারীও হারাবে রাসুদাম বলতেছেন মান্তাসব ভাবে কৌমিন পাওয়া মিনহম আখরাজ আবু যারা যেই জাতির সঙ্গে সাদৃশ্য অনুসরণ করবে ঠিক তারা তাদেরই অন্তর্ভুক্ত আজকে আমাদের লেবা আছে হাজরাত ইবনু কাসির রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ রবুল্লাহ আলমী এর নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কাপড়দের কথার সঙ্গে চালচলনে পোশাক আশাক তাদের ঈদ তাদের অনুষ্ঠানাদিতে তাদের এবাদতে মোট কথা তাদের সবকিছুর সঙ্গে আমাদের সাদস্য করা থেকে নিষেধ করেছেন আজকে আমাদের কৃষ্টি কালচার হলো ইয়াহুদি লেবাস পোশাক কাপেরদের আমাদের চালচলন সবকিছু অন্যদের আর মধ্যখান থেকে শুধু আমরা মুসলমান দাবি করি তা তো হবে না তাহলে ঠিক এই জন্য রহমতুল্লাহ বলেন যে হাদিসটা সবচেয়ে ছোট অবস্থায় যে অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য করা হারাম আসলে তো এটা কুপুরি হওয়া উচিত তারা বলছেন তাদের সঙ্গে যারা অনুসরণ করবে তাদের সাদৃশ্য হবে তারা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে নাকি কাতার হয়ে যাওয়া মানে কঠিন অবস্থা কিন্তু খুব অল্প মানে হালকা যদি এর অর্থ নেওয়া যায় তো কমপক্ষে তাদের জন্য হারাম এই জন্য আল্লাহ সৌকানি রহমতুল্লাহ আলাই মেহনাতের মধ্যে বলছেন যে চাল চরণে খাওয়া দাওয়ায় উঠা বসায় আজকে মুসলমানদের মধ্যে দেখেন ম্যারেজ ডে পালন হয় কাদের এটা এরা বিভিন্ন ধরনের বার্ষিকী পালন করে কাদের এটা বিভিন্ন ধরনের ডে পালন করে অমুক ডে তুমুক ডে এটারে ওটারে অমুক বিজয় দিবস মুখ দিবস তুমুক দিবস কাদের এগুলি আর এই মুসলমান এত বোকা যে ওই কি বলে ওটাকে আরে স্পেনের যখন ধ্বংস হলো ওটা কি ছিল এপ্রিল ফুল এপ্রিল ফুল ব্যবহার এরা মুসলমানের দেশে উদযাপিত হয় এপ্রিল ফুল কি স্পেনকে যখন স্পেনের মুসলমানদেরকে যখন পাইকারি ভাবে হত্যা করে খ্রিস্টানরা শেষ পর্যন্ত যে মুসলমানরা মসজিদ ঘরে গিয়ে নিজেদের জীবন রক্ষার্থে ওইখানে গিয়ে দজা টজা বন্ধ করে দিল তখন তাদেরকে বলা হলো তোমরা বের হয়ে আসো তোমাদেরকে নিরাপত্তা রক্ষার্থে ওইখানে গিয়ে দজা টজা বন্ধ করে দিল তখন তাদেরকে বলা হলো তোমরা বের হয়ে আসো তোমাদেরকে নিরাপত্তা দিলাম এরপরে ওদেরকে বের করে নিয়ে গিয়ে নৃশংস হত্যা করা হলো আর এরা তাদের এই হত্যা কার্য দেখে নিজের আনন্দ উৎফুল্ল করলো আর সেই দিনটা এরা পালন করে মুসলমানরা আজকে তিনপুর পালন করে বহুদিন পালন করে কোনটা পালন করে না এরা কি ছোট কি বড় জানা অজানা সব আজকে আমরা ডুবে গেছি তাদের সঙ্গে মিশে গেছি সব মিশে গেছি তাহলে এমন জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে কি আমাদের জন্য পাপ হতে পারে নিঃসন্দেহ বোঝা যায় একটা অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন ইয়া কুমালিদাস মুহদান যারা ওই দরবেশ তাদের পোশাক তোমরা পড়ো না হাইন্দামান তারা হাবা আর তাসাদা যে ওই দরবেশ হয়ে গেল যে তাদের সাদস্য গ্রহণ করলো ফেলাইসা মিন্নি সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না হাদিসটা অবশ্য দুর্বল অন্য হাদিস আল্লাহ রসুল বলছেন হাদিসটা দুর্বল লাইসা মিন্না মান তাসাদা যে অন্যদের সঙ্গে সাদস্য গ্রহণ করে সে আমার আমাদের অন্তর্ভুক্ত না লাহুদারা তোমরা ইহুদের সাদস্য গ্রহণ করো না খ্রিস্টানদের সাদস্য গ্রহণ করো না চতুর্থত যারা যারা ইহুদি খ্রিস্টান মানে জাহিলিয়াতের সাদস্য গ্রহণ করবে তাদের সম্পর্কে আল্লাহ রসুল বলেন লাইয়াহমালান্না আলামান মাদা আলম কাবলিহি হাজওয়াল কুদ্দাত বিল কুদ্দা আমার উন্মতের সবচেয়ে জঘন্য যারা এরাই কিন্তু পূর্বে জাহিলিয়াতের যুগের আবার সবকিছুকে তারা একইবারে জুতা যেরকম দেখেন একটা আকর্ষণ একইবারে পদে পদে মিলে যাবে ঠিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাহাবাহাম বললেন ইয়ারসালাম বলো নাই যে অনুবানা আছে যে তোমাদের তারা যা করেছে তাই তোমরা করবে হুবহ তাই করবে হ্যাঁ এমনকি তারা যদি যে ই ইয়ে আছে না বেজি বেজি কি বলে ওটাকে বেজি যেটা এই বেজির গর্তে যদি তারা ঢুকে থাকে ছোট কিনা তোমরাও চেষ্টা করো ওখানে ঢুকার চেষ্টা করবে এমন এক অবস্থা হবে তোমাদের অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন আবগাদিন আল্লাহ তালা আল্লাহ নিকটে সবচেয়ে জঘন্য মানুষ কয় প্রকার তিন প্রকার মুলহেদিন কি হারাম যে হারামে মাক্কি বা মাদানি মদিনায় একটা হারামের এরিয়া আছে কিনা মক্কা একটা এরিয়া আছে কিনা এর মধ্যে যে কি করে বিপর্যয় সৃষ্টি করে এই হলে আল্লাহ নিকটে সবচেয়ে বড় জঘন্য ব্যক্তি এক দুই নম্বরে মমতাগান তিনি ইসলামের সুন্নতা জাহিলিয়া আর যারা ইসলামের মধ্যে জাহিলি যুগের সুন্নত তরিকা জাহিলি যুগের নিয়ম কানুন কৃষ্টি কালচার লোবাস পোশাক যারা তলাশ করে যে তালাশ করে যে অনুসরণ করে সে হল আল্লাহ নিকট অত্যন্ত জঘন্য ব্যক্তি আর কোন মুসলিম ভাইয়ের নাহাত ভাবে তার কি করতে চাই তাকে তার দম তার রক্তপাত করতে চাই একজন ভাই অন্যায় নাই নিরপরাধ একজন মানুষ তার কি করে তার রক্তপাত করে হচ্ছে না হচ্ছে না কদিন আগে শুনলেন না হারামের মধ্যে গিয়ে রস্ত শস্ত্র এনে কি করতেছে এর আগে শুনলেন হজের সময় একবার করলো আর আজকে ইসলামের মধ্যে থেকে জাহিরিয়াতের জয়গান গাচ্ছে না গায় না প্রগতির নামে আধুনিকের নাম আধুনিকতার নামে হ্যাঁ অর্থনীতি মুক্তি বাজারে বাজারের নামে তুমি ক্রে সংস্কৃতির নামে সংস্কৃতি তো কাজ হচ্ছে দুনিয়াতে জাহিলিয়াতের সংস্কৃতি অর্থনীতি কাজ জাহিলিয়াত সব কিছু সমনীতি কাজ করছে জাহিলিয়াতের যে দিন পারো যা শক্তি আছে যা সক্রিয় তাকে শেষ করো দুনিয়াতে আর অন্য দেশ অনুসরণ করে মুসলমানরা ওইদিকে একেবারে অন্ধকারে ছুটতেছে তো বন্ধুগণ তাহলে চতুর্থ আমরা যেটা বুঝলাম চতুর্থ তো যে যারা এই জাহিলিয়াত অনুসরণ করবে এই কাজগুলো অত্যন্ত জঘন্য কাজ এবং যারা করবে এরা জঘন্য ব্যক্তির মধ্যে কোন সন্দেহ নেই পঞ্চমত রাসুল সাল্লাহ সাল্লাম এই জাহিলিয়াতের কাজ যে মানুষ অনুসরণ করবে সে কথাও বলেছেন যেটা একটা রাত হানিস বললাম যে তোমাদের পূর্বে লোকদের তোমরা শূন্য তাদের অনুকরণ করবে তোমরা হাতে হাতে হ্যাঁ শিবরাম শিবরাম মানে অর্ধ হাত করে অর্ধ হাত এক হাত তো এক হাত হাত তোলাও দেখালো জোহরা দেখবেন তবে আতমোহম ওরা যদি ওই যে বিজুর গর্তে ঢুকে থাকে তোমরাও ঢোকার চেষ্টা করবে কল্যাণ সারা বলছেন জিজ্ঞেস করলাম এরা কি ইহুদি খ্রিস্টানদের কথা আপনি বলছেন ইহুদি খ্রিস্টান না হলে কারা বোখারি হাদিস তাহলে যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ যারা সবচেয়ে জঘন্য যারা এই জাহিলিয়াতের আবার জয়গান গাইবে ওদের কৃষ্টি কালচার আবার অনুসরণ করবে ওরা যদি ঢুকে থাকে তো ওখানেই তারা ঢুকবে আর এইভাবে উন্নতি মোহাম্মদের মোহাম্মদী উন্মতি মোহাম্মদের মধ্যে আলাই সালাম এইভাবে তারা ঢুকতেই থাকবে ঠিক এইভাবে জাহিলাতে যেগুলি কাজ এই কাজগুলি করতে অনেক নিষেধ করেছেন কাজগুলি একটা তাহলে বিপরীত করা একটা সাদৃশ্য না হয় একটা হলো এটা করলে তার পরিণাম কি কারা করবে আরেকটা হলো কি যে এই তাদের কোন কাজ করা আমাদের চলবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে বলছেন সল্লু সালাহ হোসেন মাকসুল আন সালাহাত আসাম ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা না পর্যন্ত তোমরা নামাজ পড়বে না ঠিক এইভাবে মোট কথা তিনটি অবস্থায় নামাজ পড়তে আল্লাহ সুনিশ্চিত করেছেন একটা সূর্য উঠে সূর্য যখন ডুবে আর সূর্য যখন মাথার উপরে থাকে কারণ এই সময় কাপড়রা কি করে সূর্যকে সেজা করে শয়তান এখানে সিং লাগাবে মনে করে আমাকে সেজা করতেছে তাহলে তাদের কাজগুলি করতে আমাদের নিষিদ্ধ করেছে তারা যে কাজটা করে তারা তো করে শিখের উদ্দেশ্যে আর আমরা তো নামাজ পড়বো কি আল্লাহর উদ্দেশ্যে ঠিক না ঠিক তারপরও আমার ওই তমিল কাজ আল্লাহ ইবাদতটাও তাদের সঙ্গে যেন সাদস্য না হয় তারা যে সময় করে ওই সময় করতে আমাদের নিষেধ করেছেন এই জন্য মোট কথা ইসলামে প্রতিটি কাজ ইসলামে প্রতিটি কাজ যেটা ইসলামে যায় কি বলে আপনার এমনকি ওলামারা বলেছেন যে যদি এমন একটা কাজ দেখা যায় যে কাজটা কাফের মুশেকরা করে এমন খ্রিস্টানরা করে তার বিপরীত করতে হবে এমনকি বেদাতিরা যদি করে বেদাতিরা যদি করে তবু সেটা কি করতে হবে বিপরীত করতে হবে এমনকি প্রয়োজন ছাড়া যেরকম মনে করেন রাফুজিরা রাফুজিরা ডান হাতে আঙুল করে ই করে আংটি করে রাফুজি শিয়া যারা ঠিক আছে এখন যদি দেখা যায় জৈবের একটা কারণ ডান হাতেও পড়া যায় গেছে বাম হাতেও পড়া যায় আছে কিন্তু ওরা মনে করেন ডান ছাড়া বাম আর পড়ে না ওদের বিপরীতের জন্য বাম পড়া উচিত বেদাতিরা মনে করেন এক ধরনের টুপি পরে কথার কথা আছে না বিভিন্ন তৈরি বিভিন্ন ধরনের টুপি আছে কিনা পাট পাঁচ করলি তারপরে কাউরি আবার ওই যে মাজারের ওই আপনার ওই যে গম্বুজের সিস্টেম হ্যাঁ কেউ নির্দিষ্ট এই ধরনের যদি কোন যেটা ইসলামে যায় গেছে কিন্তু তারপরে যদি কাউরি কোন বেদাতিদের এটা একটা অনুসরণ হয়ে যায় শেয়ার হয়ে যায় তাহলে এটা রিপিট করা উচিত তাহলে বন্ধুগণ সংক্ষিপ্ত ভাবে আমরা আজ এই এতটুকু এতক্ষণ যাবৎ যা আমরা বুঝতে পারলাম সেটা হল এই যে নিঃসন্দেহে জাহিলিয়াতের অন্ধকারে মানুষ যখন হাবুডুবু খাচ্ছিল এর এই জাহিলিয়াত থেকে উদ্ধার করার জন্য মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আগমন ঘটেছিল তাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে দূর করে তাদের বিভিন্ন ধরনের সাবধান দানে হুশিয়ারি দানে তিনি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারপরেও কিন্তু আজ উন্মত মুসলিমা মুসলিম উন্মত জাহিলিয়াতের বহু ধরনের জয়গান গাইতেছে তাদের স্লোগান তারা গাচ্ছে তাদের সবকিছু তাদের সাদৃশ্যতে তাদের চলাফেরাই আকিদা বিশ্বাসী সব কিছুর মধ্যে এরা ঢুকে পড়েছে এজন্যে আমাদের উচিত যে জাহিলিয়াত কি কেন জাহিলিয়াত কত প্রকার কি ধরনের জাহিলিয়াত এগুলো আমরা আজকে আলোচনা করেছি ইনশা আল্লাহ আজকে এটা ভূমিকা স্বরূপ জাহিলিয়াত কি বা কেন সামনে থেকে আমরা আলোচনা করব জাহিলিয়া ইসলাম ও জাহিলিয়াতের যে সমস্ত বিষয়গুলিতে দ্বন্দ্ব হয়েছিল কোন কোন বিষয়গুলি রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের কোনো বিষয়ে ইসলাম জাহিরিয়াতের বহু বিষয় তারপরেও আমরা বলছিলাম আজকে মাসিক আলোচনায় যে এই বইয়ের মধ্যে প্রায় একশো আঠাশটি একশো আঠাশটি কি করে জাহিলিয়াত এবং ইসলামের দ্বন্দ্বের যে বিষয় এখানে উল্লেখ করা হয়েছে এখান থেকে আমরা সাধ্য করার চেষ্টা করব যেগুলি গুরুত্বপূর্ণ আমাদের জন্য যেগুলি আলোচনা করা দরকার যেগুলি থেকে আমাদের হুঁশিয়ারি হওয়া দরকার আমাদের উন্মুখকে আমাদের জাতিকে হুঁশিয়ারি করা দরকার ব্যক্তি পরিবার সমাজকে জাতিকে হুঁশিয়ারি করা দরকার এই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করবো সেই আকারে আল্লাহ রবুল্লা আলমিন যাতে করে আমাদের এই ধারাবাহিক আলোচনা আমাদের যতটুক সম্ভব এবং আমাদের হাজির হওয়া এখানে তফিক দান করেন আমি আপনাদের অনুরোধ জানাবো আরো ভাইদেরকে বলবেন অনুরোধ জানাবেন তারা যাতে করে আসে এবং এই চাহিদাকে বিষয়গুলি কি আজও সেই রাসুসাল্লামের এই দুনিয়াতে প্রেরণার নবুয়াতে রসুলাতনে আসার আগের যে অবস্থা তার চাইতে যে কোনো কোনো ক্ষেত্রে অবস্থা জঘন্য এবং জাহিরিয়ার যে আরো প্রকট আমাদের উপরে চেপে বসেছে এটা যে থেকে নিষ্কৃতি পাওয়ার যে কি কঠিন অবস্থা উন্নত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা না জানব না বুঝবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে রেহাই পাবো না এই জন্য বন্ধুগণ যে কোনো জিনিস থেকে বাঁচার জন্য প্রথমত তাকে জানা বোঝা তারপরে না আপনি তাকে দিয়ে থাকবেন আরেকটা কথা মনে রাখবেন একটা জিনিস যে খারাপ একটা জিনিস যে ভালো তার মন্দটা যদি না জানে তাহলে কেন বুঝবেন সেটা ভালো টক যদি নাই থাকতো তাহলে কিন্তু মিষ্টির হ্যাঁ, কোন স্বাদ থাকত না এজন্যে আপনাকে টক খেলেও বুঝবেন যে মিষ্টির মজাটা কি আর মিষ্টি খেলেও বুঝবেন টকের মজাটা কি এজন্য ইসলাম যে কি এর বিপরীত যখন জানবে যে কোন কোন খারাপ জিনিসগুলিকে হারাম করে দেওয়া হয়েছে কোন কোন কাজগুলি অন্যায় অশ্লীল বেহায়া তখন আপনি বুঝবেন যে ইসলামের এই দিকগুলি কেন ভালো এই জন্য যে কোনো জিনিসকে জানতে হলে শুধু তাকেই জানলে হবে না তার বিপরীত দিকটা তার খারাপ দিকটাও জানতে হবে যাতে করে এই ভালো দিকটা যে কতটুকু ভালো এটা আপনি আশ করতে পারেন এটা অনুভব করতে পারেন উপলব্ধি করতে পারেন এজন্য আসুন অনেকে দেখতেছে আপনি ঘুমাচ্ছেন তো যাই হোক آه، الله رب العالمين আমাদেরকে এই জাহিল ইসলাম জাহিলিয়াতের যে দ্বন্দ্ব সেই যুগেও ছিল আজও যে রয়েছে এবং সর্বযুগে যে থাকবে কিন্তু তারপরেও যারা আল্লাহর মুখলিস বান্দা হবে যারা আল্লাহর খালিস বান্দা হবে তারা কিন্তু জেনে বুঝিয়ে তার থেকে বাঁচবে নিজেকে নিজের পরিবারকে সমাজকে জাতিকে বাঁচাবার চেষ্টা করবে এটা আমাদের সবারই পবিত্র এক দায়িত্ব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিকভাবে জেনে নিজে আমল এবং অন্যকে আমল করার তিনি তফিক দান করেন آمين أقول قولي هذا استغفر لكم ولسائر فاستغفروا وصلى نبينا محمد وعلى آله وصحبه أجمعين তাহলে প্রশ্ন আছে আপনাদের আমাদের একজন প্রশ্ন করেছেন যে মুসা ইসা ও নু আলাইসাল্লাম কোন ভাষা এবং কোন কোন দেশে এসেছিলেন আপনার খুব জানা দরকার এটা কি প্রয়োজন আমাকে বলে এই উত্তর জন্য এমন কথা না আমাদের বুঝতে হবে যদি একজন মানুষ মুসা ইসলাম ইসা নু কোন দেশে এসেছিলাম কোন ভাষায় কথা বলেছিলেন না জানি তো তার কোন ক্ষতি আছে আমি মনে করি আমাদের এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ জানা দরকার আছে এমন প্রশ্ন করা কোন দরকার নেই এখন যদি কেউ বলে হাজরত আদমের নামের নাম কি ছিল হাজরত আদমের নাম ছিলেন নাকি হজরত কুমার ইসলাতামের দাবির নাম কি ছিল প্রয়োজন আছে কেন তাদের কোন ভাষা ছিল কোন কথা ছিল কিছু দরকার নেই আমারটা আমি জানি না অনেকটা জানা এগুলো হলে কি জানেন এগুলো হলো বহুরা প্রশ্ন আমি মনে করি কিছু মনে করবেন না কে লিখেছেন বেহুদা প্রশ্ন কোন প্রয়োজন নেই একইভাবে মুহ দাউদ আলাইসাল্লামের উপর অবতীর্ণ কিতাবের অনুসারীদের কি নাম বলা হতো আপনার দরকার আছে প্রয়োজন আছে কোন প্রয়োজন নেই কি ভাষায় বলা হয়েছে আর কি বলতো আপনাকে কি বলা হয় মুসলিম মুসলিম কাকে লাগে জানেন ঠিক আছে কাজে এই সমস্ত প্রশ্ন আমি প্রয়োজন নেই কখনো করবেন না জানার জন্য কোনো চেষ্টাও করবেন না না কোন জিন্দিগিতে আল্লাহ প্রশ্ন করবেন এই সমস্ত আপনাকে যা প্রশ্ন করবে মার রব্দটা তোমার রবকে রবের পরিচয় জানতে আপনার কেমন হয়ে যাবে অর্থাৎ মারা যাবে কাজে আপনার ওই ফালতু প্রশ্ন করে কোন দরকার নেই প্রত্যেক সন্তান পিতাকে কন্যা সন্তান মাতাকে মৃত্যুর পর গোসল দিতে পারবে কিনা পারবে কেন পারবে না মূলত পুরুষদেরকে পুরুষরা গোসল দেবে এটা একটা প্রশ্ন কারণ আমাদের সঙ্গে আমাদের শরীরে রয়েছে ঠিক কিনা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পুত্রের সন্তান পিতাকে কেউ দিতে পারবে না দিতে পারবে ঠিক এইভাবে মাকে তার মেয়ে গোসল দিতে পারবে মূলত পুরুষদেরকে পুরুষরা গোসল দেবে মেয়েদেরকে মহিলাদেরকে মহিলারা দেবে ঠিক আছে এমন রাখতে হবে যারা গোসলের নিয়ম কানুন জানে এবং এই মৃত্যু ব্যক্তির আয় ত্রুটি মানে গোপন রাখবে গোপন রাখবে এই জন্য এখন দেখা গেল মেয়ে আছে কিন্তু কিছুই জানে না তো কেন গোসল দেবে ভবিষ্যৎ সব মাটি বসে এবার আগে শিখে রাখো মরে যাওয়ার পর এখন তোমার সব করতে হবে এই জন্য গোসলের নিয়ম যেটা হচ্ছে যে পুরুষদেরকে পুরুষরা মহিলারা মহিলাদেরকে স্বামী তবে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে এর প্রমাণ আছে যদিও আমাদের দেশে উল্টা ফটোয়া প্রচলিত আছে এরপরে যেটা হবে ছোট যদি হয় বালের বাচ্চা যদি না হয় ঠিক আছে না বালের যদি হয় মনে করেন নাবালক ছেলে মা গোসল দিতে পারবে অসুবিধা কি ঠিক আছে নাবালক নেই বাবা গোসল দিতে পারবে তবে উত্তম নিঃসন্দেহে মেয়েরা গোসল দেওয়া মেয়েদেরকে ছেলেরা ছেলেদেরকে যদি নাবালক হয় ছোট হয় তাহলে মাহারাম যারা পুরুষ বা মহিলা গোসল দিতে পারবে তাতে কোনো অসুবিধা নেই একে অপরকে মৃত্যু পিতা মাতার কবরের পাশে গিয়ে সন্তান কিভাবে সালাম দেবে নিঃসন্দেহে বাবা মা মরে গেলে এখান থেকে ছেলে সন্তানদের সঙ্গে তার সম্পর্ক কাটা ছিন্ন হলে আমি তো ইসলাম বলেনি বরং ওই বাবা মার জন্য সন্তানদের অনেক কিছুই করণীয় রয়েছে তার মধ্যে হলো একটা তার কবর জিয়ারত করা তার জন্য দোয়া করা মনে রাখতে হবে কবর জিয়ারত বা কবর জিয়ারতে দুই দিক থেকে উপকার একটা হলো যিনি জিয়ারত করবেন আর যার জিয়ারত করা হবে যিনি করবেন অর্থাৎ সন্তানকে আমরা ধরি ছেলে মেয়ে বা যেই হোক যে কেউ কবর জয়ার ক্ষেত্রে তার উপকার হলো যে কেমন আখরাতের কথা স্মরণ হওয়া চোখ দিয়ে পানি পড়া দিলটা নরম হওয়া চোখ দিয়ে পানি পড়া মৃত্যুর কথা স্মরণ করা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য সেখানে সংকল্পবদ্ধ হওয়া ইত্যাদি ইত্যাদি কারণ কবরের চাইতে অন্য কোনো কিছু থেকে নিশ্চিত করার মতো পৃথিবীতে আর কিছু নেই কবর যে চির সত্য মৃত্যু যে চির সত্য এর মধ্যে আর কোন সন্দেহ নেই আর এই জন্য কবর জারত করাকে বৈধকরণ করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম প্রথমত কবর জারতকে নিষেধ করে দিয়েছেন না হয়তো কানজিয়াতুল কবর আল্লাহ রসুল বলেন তোমাকে কবর জারত নিষেধ করে দিয়েছিলাম কারণ আরব আরবদের মধ্যে মৃত্যু কেন্দ্রিক বহু বেদাত মানুষ ডুবেছিল তখন ইসলাম গ্রহণ করার পরে যেহেতু তাদের ইসলামের শিক্ষা দীক্ষা তৌহিদ ও শিল্পের মধ্যে পার্থক্য তখন মজবুত হয়নি তখন কিন্তু কবর জাগত নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তীতে আল্লাহ বলেছেন হাজারু হাজুরু হ্যাঁ কেউ আখেরা তোমরা কবর জারত করে কারণ কবর জারত তোমাদের আখরাতের কথা স্মরণ করাই দেয় এজন্য তিনি জারত করবেন ঠিক আছে সন্তান বাবার কবরের পাশে গিয়ে বা মার কবরের পাশে গিয়ে এই জিয়ারতে নিজের এগুলি ফায়দা দ্বিতীয়ত হলো মা বাবা আত্মীয় সঙ্গে যারা কবরের সাহিত্য আছেন তাদের ফায়দা সেখানে তাদেরকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহুল কবুর আল্লাহ আলাইকুম আহমকুম সালাফুল আসার তাদের জন্য সালাম করবো তাদের জন্য ব্যাস শেষ এটুকুই মায়া সালাদুল্লাহ তালা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে আমি কবর জিয়ার করলে কি বলবো তাল্লাহ রসুলকে বললেন না তিনবার সুরা ফাতহা আর এখলাস তিনবার কুলহু তিনবার নাচ তিনবার ফালাক তিনবার চারকুল এটা ওটা আমাদের হুজুরদের কত মন্ত্র যন্ত্র মানে এটাকে এমন একটা সিস্টেম করে নিয়েছে সাধারণ মানুষ ভাবতেই পারে না যে একাকে গিয়ে কবর যাওয়া করাইতে পারে এজন্যে আমি আপনাদের সবাইকে ওরা বলছি আবারও বলছি তবের তার জিয়ারত আমার এই কেসেটটা আপনারা শুনবেন তবের তার জিয়ারত এই কবরটা এই কেসেটটা আপনারা শুনবেন এখানে কবর কেন্দ্রিক যে কাজগুলি হারাম যে কাজগুলি কবরে পৌঁছে মৃত্যু ব্যক্তির আমি নামে গিয়ে পৌঁছে আর কবর জিয়ারত যে তিন প্রকার বেদাত কবর জিয়ারত সুন্নতি জিয়ারত বেদাত জিয়ারত এবং শিল্প জিয়ারত বর্তমানে আমরা বেদাত এবং শিল্প জিয়ারত রেখেছি সুন্নতি জিয়ারত আমরা উঠে দিয়েছি সুন্নতি জিয়ারত যে কোনো সময় একাকি দিন হোক রাতে হোক দুপুরে হোক যে কোনো সময় কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন অথবা ইচ্ছে গেলেন গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে কবর পাশে সামনে করে সালাম সালাম এরপরে দাঁড়িয়ে আপনি কবরের কথা মৃত্যুর কথা আখেরাতের কথা নিজের দিলটাকে নরম করে চোখ দিয়ে পানি ফেলবেন দেন এটা আপনার কাজ ব্যাস শেষ এটি কবর জগৎ অতিরিক্ত সবাই গোল হয়ে হুজুর ভাড়া করে নিয়েছে ঈদের দিনে অমুকের দিনে তুমুকের দিনে সবাইকের দিনে এই সমস্ত করে সব আমাদের বেদাতি সিস্টেম কবর জিয়ারত আমি দেখেছি রাসুল সাল্লাহ সাল্লাম অসংখ্যভাগ কবর জিয়ারত করতেন মায়ের সবাই তুমি যেন বলছেন কই সাহাবাদকে দেখে হেঁটে নিয়ে জিয়ারত করতেন না যদি একসঙ্গেই কবর জিয়ারতের নিয়ম থাকত আর রাসুল সাল্লাম কবর জিয়ারতে যেতেন আর সাহাবাদ জানতে পারতেন কেউ বাড়িতে থাকতেন না নাকি যখন রাসুল সাল্লাম সঙ্গে দেওয়া করলো সবার জন্য হ্যাঁ আমাদের মুনিরা চোদ্দ বিশটা পাঠিয়ে দেয় এগুলি কিন্তু দাঁতে জিয়ারত আর বাবার কবরে গিয়ে কিন্তু হয়ে গেল মিশ্রিক হয়ে গেল তো জন্য সুন্নতি জিয়ারত কবরের পাশে অতর্কিত ভাবে বা ইচ্ছা করে গিয়ে তবে কবর জাত সফর করা যাবে না বাবার কবর জাত করতে যাবেন বাবা বলতে পীর বাবা বা আতসি বা অমুক বা কোনো বা কোন খানকাল বা কোন পীরের বা আজমেরি বা বরফুল আব্দুল কাদের জিলানি কোনো কবর বা রাসুল সাহেব রাসুল সাহেবামের কবর জয়ের উদ্দেশ্য মধ্যে যাওয়া যায় নেই এই জন্য সফর বলতে যাকে জার্নি বলে বাকি আপনার গ্রামে কবর আছে বা আপনার বাবা মা কবর আছে ওখানে গেলে এটাকে তার জার্নি বলে সফর বলে নাকি এটা যাবে আপনি কবর আল্লাহ রাসুল সাল্লাম ঘর থেকে বাকুলগার কাপ কবরস্থান কবর করতে যেতেন এটা সফর না সফর বলতে যাকে রক্তকে উচ্চাপ নিয়ে বাইরে হতে হয় আর কি তো ওই জন্য আপনি আপনার বাবার কবরের পাশে গিয়ে সালাম দেবেন এ অতিরিক্ত যদি কেউ দোয়া করতে চায় অতিরিক্ত কেউ দোয়া করতে চায় তাহলে কবরকে ডানে অথবা বামে অথবা পেছনে রেখে কেবলামুখী হয়ে দোয়া করতে পারে সবচেয়ে বড় সালাম দিয়েছে এটুকু যথেষ্ট আপনার থেকে আপনি নেন কারণ যিনি মারা গেছেন তার তার তো বন্ধ হয়ে গেছে আপনি ওখানে যাবেন তার মতো যেন আপনি ওখানে না যান এবং আর ওখানে রাখবেন এই বাবা মায়ের জন্য যে দোয়াটুকু আপনি করবেন সেটা কবরের পাশে না গিয়েও চলবে চলবে না ওখানে কিন্তু দোয়াটা আপনি করবেন ঘরে তো এসে করতে পারেন মুসিদে তো করতে পারেন রাস্তায় করতে পারেন ঘাটেও করতে পারেন যে কোনো জায়গায় করতে পারেন কিন্তু আপনার জন্য কবরের পাশে যাওয়া যাতে করে কবর দেখে আপনি নিষেধ গ্রহণ করেন কিন্তু আমরা মনে করেছি এখন কি আমার এখানে কোনো দরকারই না আমার যে কোনো প্রয়োজন সেটা না কারণ প্রয়োজন হলে টাকা হতাম কবর জায়গা করে হলি হ্যাঁ আমার যদি প্রয়োজন থাকতো তাহলে আমি নিতাম নাকি টাকা হতাম নাকি ফরজে কিফায়া জাহাজের মাছ পড়া তো হুজুরের উপর ফরজে কিফায় না হুজুরের টাকা নেই কোন ফরজে কিফায় হলো আমরা বিবেককে কোথায় হারাইছি আমরা ওই আমার হোসেনকে একজন ভাই বললেন যে দেশে গিয়ে বলছি হুজুরকে দাওয়াত করবে কিন্তু টাকা দেবো না স্বামী স্ত্রীর ঝগড়া কেউ টাকা দেবো না তুমি কেউ টাকা দেবো আমি দাওয়াত করবো খেয়ে দিয়ে যাবেন গাছ হুজুরকে দাওয়াত করছেন হুজুর শুনছি টাকা দিবে না রান আছে কিন্তু টাকা নেই আর কি হ্যাঁ তুমি হুজুর আসেনি একটা তো হুজুর আসবে না দুইটা লাগবে খালাস আর কাল প্রশ্ন আছে নিঃসন্দেহে আল্লাহ রবুল্লা আলমী যুগে যুগে নবী রাসুলদের মাধ্যমে জাহিলিয়াতের অন্ধকার দূর করে কোরআন সুন্দর হৃদায়ত দান করেছেন ঠিক কিনা প্রশ্ন হল কেন আবার মানুষ জাহিলিয়াতের দিকে ফিরে যায় প্রথম প্রথমত ইংলিশ শয়তান তার বসে নাই সে যে তার কাজই হল জাহিলিয়াতের অন্ধকারে আপনাকে নিয়ে গিয়ে আবার ওই জাহান্নামে জাহান্নামে খড়ি বাড়ানো জাহান্নামের সদস্য বাড়ানো তার কাজ তবে এই জাতিকে লাভ আজমাইন সে আল্লাহ ইজ্জতের প্রসঙ্গে বলছে যে সকল কাঙ্ক্ষা ধ্বংস করে জাহান্ন নিয়ে যাব তাহলে প্রথমত হল যে শয়তানের যে কার্যক্রম এটা তো চলমান সে তো আর ঘুমায় না সে তো আর বসে রেস্ট নেয় না সে অবলাম ভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে শৈতানের এই ক্ষতের উপরে আমার মানুষ সেই জাহিরিতের দিকে চলে যায় এক দু নম্বর অজ্ঞতা দুই নম্বর হচ্ছে অজ্ঞতা মানুষ জানে না কোনটা জাহিলিয়াতের কাজ আর কোনটা ইসলামিকের কাজ জাহিলিয়াত সম্পর্কে এত কঠোরতা জাহিলিয়াত যে আমাদের গ্রহণ করা যাবে না তার থেকে দূরে থাকতে হবে তার থেকে সাবধান করা হয়েছে তার সাদৃশ্য হওয়া যাবে না তার মতো ইত্যাদি ইত্যাদি এ সম্পর্কে মানুষের জ্ঞানহীনতা ঠিক আছে দু অজ্ঞতা হ্যাঁ জি অজ্ঞতার কারণে এখানে ঢুকে পড়তেছে মানুষ আবার জাহাজের দিকে ফিরে যাচ্ছে তিন নম্বরে শুধু কি মানুষ এই কি বলে আপনার জিনরূপী শয়তানি কি প্রোগ্রাম করছে না মানুষরূপী শয়তান যারা মানুষরূপী শয়তান যারা কারণ সায়াজিন জিন শয়তান দুই প্রকার মানুষরূপী শয়তান আর জিনরূপী শয়তান আল্লাহ ফি সুদুরিন মিনাল জিন্নাতি অন্যাস তাহলে শয়তান দুই প্রকার মানুষ শৈতান এবং জিন শৈতান মানুষ শৈতানদেরকে প্রোগ্রাম কম করেছে আজকে ইন্টারনেট খুলুন না আজকে ডিস খুলুন না ডিস আজকে দেখেন না পেপার পত্রিকা দুনিয়ার সব কিছুকে জাহিলিয়াতের সব কিছু আবার সব জায়গায় কানায় কানায় ভয় দিয়েছে তো নিঃসন্দেহে যখন মানুষের সবকিছু জাহিরাতের মধ্যে ডুবে থাকবে তো ওখান থেকে বাঁচার উপর কি তাহলে সাবধানতাও নাই নিজের পক্ষ থেকে উপরন্ত অন্যদিক থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে জাহিলিয়াত এমত অবস্থায় একজন মানুষ জাহিরাতের মধ্যে না ডুবে আবার হৃদায়তের মধ্যে থাকতে পারে কি করে এজন্যই আমাদের এই জাহিরাত থেকে বাঁচার জন্য প্রথমত আমাদের শয়তানের সঙ্গে জাহাজ করতে হবে নাফসের সঙ্গে জাহাজ করতে হবে মুসলমান ফাজের যারা এই চাহিদাতের যারা জয়গান দিয়ে বেড়াচ্ছে যারা আধুনিকতার নাম দিয়ে যারা প্রগতির নাম দিয়ে যারা বিভিন্ন ওই অন্যতির নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে হ্যাঁ যারা কৃষ্টি মানে বলতে সংস্কৃতির নাম দিয়ে বিভিন্নভাবে আমাদের মগজ ধোলাই করতে চায় তাদের সম্পর্ক সতর্ক করতে হবে এবং এর সাথে সাথে আমাকে ইসলাম জানতে হবে ইসলাম কি এই জাহিরাতের বিপরীত ইসলামের হেদায়তটা কি কারণ এমন কোন কাজ হারাম করে দেওয়া হয়নি যা করে দেওয়া একটা দেওয়া হয়নি ঠিক না ঠিক নিঃসন্দেহে জঘন্যতা নম্রতা অশ্লীলতাকে হারাম করে দেওয়া হয়েছে তার বিপরীত ভালোটাকে বৈধ করা হয়েছে তাই দিক থেকে আপনার যখন জানতে হবে ভালোটা অন্যদিক থেকে খারাপটাকেও জানতে হবে ভাইটা গ্রহণ করতে হবে মন্দটাকে ত্যাগ করতে হবে এইভাবে আমাদের ব্যক্তিগতভাবে শুধু সম্ভব না সামাজিকভাবে লেখনের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের সামাজিক বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিয়ে আমাদের মসজিদ ভিত্তিক স্কুল ভিত্তিক কলেজ ভিত্তিক আমাদের প্রোগ্রাম করে এই সমস্ত বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে তাহলে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন আপনার পরিবারকে পারবেন সমাজ রাষ্ট্রকে পারবেন নয় তো এই জাহিলিয়াত তো আর স্বাধীনতা মনে রাখবেন যে মানুষ খারাপটাকে গ্রহণ করতে চাই বলা হয়েছে যে মানুষ যেটা নিষিদ্ধ করা হচ্ছে ওদের উপর হারিস বেশি বেশি ওর উপরে লোক আপনার ছোট বাচ্চাটা একটা জিনিস বারবার মানে করতেছে আমি যদি একবার দিয়ে নিষেধ করেন তা আরো বেশি করে করবে সে পাঁচ মিনিট পরে দেড় ঘন্টা বাদ দিয়েছে এই করে দেখবেন আপনি আবার বেশি করেন এই জন্যে মানে দুনিয়া আদম যেটা থেকে নিষিদ্ধ করা হয়েছে সেটার মধ্যে বেশি হারিস ওটার মধ্যে বেশি কেন হার নিষিদ্ধতা কোথায় দেখবেন বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় অবিবাহিতদের জন্য পড়া নিষেধ পিন আপ করা কারা বসে পড়ে বিভিন্ন থেকে পড়েই না ওরা জানে যে পিনটা মিলে দিলে আর এই কণ্ঠ লিখে দিলে এরা কি আছে এর ভিতরে তাহলে বুঝছেন না এই জন্য কথা হচ্ছে যে মানুষ অন্যায়টাকে কারণ মানুষ মানুষ যখন ইমানে দুর্বলতা হয় নিঃসন্দেহে তখন অন্যায়টা হারানটা অশ্লীলটা নোংরাটা জঘন্যটাকে গ্রহণ সহজে করতে পারে আর ভালোটাকে করতে পারে না এই জন্য আমাদের ইমান ইমানকে তাজা করতে হবে ইমানের গাছে পানি দিতে হবে এর সার দিতে হবে এর নিরামি করতে হবে একে জিন্দা রাখতে হবে ইমান চর্চাই করবেন না আর বলবেন জাহিলিয়া দেওয়ার মধ্যে কেমন চলে আসলাম বুঝতে পারলাম চেষ্টা করি না হবে না এজন্যই দুই দিক থেকে কাজ করতে হবে সার্বিকভাবে তাহলে জাহিলের থেকে একজন মানুষ মুক্ত হতে পারবে আহলে কিতাব বলতে সুন্দর একটা প্রশ্ন আহলে কিতাব বলতে হুরি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে কেন তাদের বিপরীত করতে বলা হয়েছে আসলে তো তারাও আল্লাহ রবুল্লাহের পক্ষ থেকে নবী পাঠানো হয়েছিল কিতাব পাঠানো হয়েছিল মূলত ইহুদি ও খ্রিস্টানরা এদের মতো জঘন্য জাতি এই দুনিয়াতে আর কেউ আসে নাই যারা তাদের নবীর সুন্দরকে হত্যা করেছে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে যারা তাদের আল্লাহর দেওয়া কিতাবকে নিজের হাত দিয়ে পরিবর্তন পরিবর্তন করেছে যারা দুনিয়ার স্বার্থে তাদের মুরগিরা তাদের হুজুর বুজুর্গ পাবলির আহবার ও রহবানরা তাদের কিতাবকে সমস্ত বিকৃতি করেছে এজন্য আহলে কিতাব বা তাওরাত ইঞ্জিলের যে সমস্ত জিনিস কোরআন সন্ন্যার সঙ্গে মিল আছে আমাদের ইসলামের সঙ্গে মিল আছে তাতে আমরা গ্রহণ করবই যেটা মিল আছে অতিরিক্ত তাদের যেগুলি বা এর বিপরীত যেটা সেটা আমরা গ্রহণ করব না কারণ অধিকাংশই তারা পরিবর্তন করে ফেলছে যেমন আল্লাহ রাসুল কাছে তারা ওই জেনার বিচারের জন্য আসছে তালামির বলেন তোমাদের তাওরাতে জেনার বিচার কি আছে নিয়ে আসে তাওরা তাওরাত নিয়ে খুলে তো রাজন করতে হবে যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে বিচার করে তাদেরকে মেরে ফেলতে হবে পুরুষ নিক্ষেপ করে তোরা ওইখানে যেখানে রজন করতে হবে ওইখানে হাত রেখে দিয়ে ডানে ডানে পড়তেছে আবদুল্লাহ বিন সালাম তিনি তাওরাতে কোন দিচ্ছিলেন রাসুল সাল্লামকে বললেন যে তাদেরকে বলেন ওই হাতটা সারাবের জন্য হাত যখন শেয়াছে ঠিকই ওখানে কি রেখেছে রাজন করতে হবে আল্লাহ রসুল অর্ডার করেন যা রাজন করে দেব তাহলে দেখা গেল যে তাদের কিতাব তাওরাতে যেটা অবিকৃত তাওরাত তার মধ্যে রাজন রয়েছে বিবাহিত নারী পুরুষকে হত্যা করতে হবে পুরস্কার নিক্ষেপ করে আমাদের কিতাবও তাই আছে কোরআনেও তাই রয়েছে বা আমাদের ইসলামও তাই রয়েছে এই জন্যে যেহেতু তারা সত্যকে প্রত্যাখ্যানকারী এক জাত নবীর রসুলকে হত্যা করা যাত হত্যা করে যাত আল্লাহর পাঠানো কিতাবকে বিকৃত করা জাতি তারপরে যেটা হলো যে তাদের ধর্ম এখন রোহিত করে দেওয়া হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন হাজরত মুসা এসেছেন আগের জন বাদ হয়েছে হাজরত মুসা আলাইসালাম যখন হাজরত ইসা আলাইসালাম যখন আসছেন তখন হজরত মুসাদ তাওরাত এবং তার কিতাবকে রহিত করে দেওয়া হয়েছে তার দিনকে ঈশা ইসলাত ইসলামকে মাননার জন্য বাধ্য করা হয়েছে কিন্তু তারা মানে নাই <coughs> তাদের অধিকাংশ মানুষ হজরত ঈশা ইসলাম মানে নাই বরং ঈশা ইসলামকে হত্যা করার জন্য তারা লোক পাঠিয়েছে এই জন্যে যেহেতু এই জাতি তাদের দিনকে তাদের কিতাবকে তাদের কৃষ্টি কালচারকে আল্লাহর দেওয়া যা কিছু সব কিছু পরিবর্তন করে গুটি কিছু তো রয়েছে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে আহলে কিতাব তাওরাত ইঞ্জিনে ওই সমস্ত জিনিস তোমরা পাও হাদিসওয়ালা হারাজ তাদের কথাগুলি বর্ণনা করতে পারো মানুষকে যে হ্যাঁ তাওরাতে এমন কথা আছে ইঞ্জিলে এমন কথা আছে লাহাবি কলা তোকাগুলো এটাকে সত্য মনে করে না মিথ্যা মনে করে না কারণ সত্য যদি মনে করো ওরা তো অনেক কিছু পরিবর্তন করে সেটা পরিবর্তনও হতে পারে আবার মিথ্যা মনে করো না কারণ হতে পারে যেটা পরিবর্তন করে নেই কারণ যদি পরিবর্তন না করে থাকে ওটা তাহলে কথা ঠিক কিনা মনে রাখতে হবে আল্লাহ রবুল্লা আলমী হাজরত আদম থেকে নিয়ে আদম থেকে নিঃশেষ নদী পর্যন্ত দিনের ধারাকে মানে এটাকে চলমান রেখেছিলেন যখন যে যুগের জন্য যেমন উপযুক্ত শরীয়ত এর সিলেবাস ঠিক এইভাবে দিয়েছেন এটাকে পর্যায়ক্রমে বাড়াতে এটাকে পরিপূর্ণ করার জন্য আস্তে আস্তে আস্তে শেষ নদী যুগে বা মাধ্যমে এটাকে পরিপূর্ণ করা হয়েছে এর মাধ্যমে অতীতের অনেক কিছুকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে কিছুকে স্বীকার করা হয়েছে যেরকম মনে করেন মুশ্রিকরা তাদের কিছু কাজকে তো সরাসরি তাদের সদস্য করা যাবে না আবার কিছু কাজকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওই জিনিসটা কি বাকি আছে কিন্তু ওটাকে কি করছে মডিফাই করছে যেরকম জাহিলিয়াতের যুগে আকিকে করা হতো ওরা আকিকে করতো ওরাও কুরবানি করতো ওরা কুরবানি করে গোস্ত রক্ত মাথায় কাবা ঘরের মধ্যে বস্তু ওই কাবার ঘরের মধ্যে ঝুলাই যেত ইসলাম ওই কুরবানি ঠিকই রাখছে রাখে কিন্তু ওইভাবে রক্ত মাখা যাবে না বস্তু ঝুলানো যাবে না বরং রক্ত মাটিতে বয়ে যাবে আর বস্ত মানুষের পেটে যাবে ঠিক না একইভাবে আকিকা আকিকা তারা করে ওই রক্ত তারা ছেলে বাচ্চার মাথার মধ্যে মাখিয়ে দিত আর বস্তু নিজে ঝুলাই দিত তার মধ্যে কাবা ঘরের মধ্যে ওটা অপচয় হতো এটা জাহিলিয়াতের কাজ আল্লাহ রাসুসাল্লামকে মডিফাই করে কি করলেন তাই না গোস্ত খাও আত্মস্বজনকে দাও গরিব মুসলিমদের কাছে দান করো আর মাথার মধ্যে রক্ত না মাখাও তোমরা কি করো জাফরান মাখাই মূল মূল জিনিসটা তো ঠিকই হয়ে গেছে এই জন্যে যেগুলি শরীয়ত সম্মত যেগুলি নেওয়ার মতো সেগুলি ইসলাম রেখেছে যেটা না নেওয়া হয়েছে সেটাকে ক্যান্সেল করেছে যেটা বিপরীত করে সেটাকে বিপরীত করার জন্য করেছে এই জন্য যেহেতু তারা আহলে কিতাব এরা দিনকে পরিবর্তন পরিবর্তন করেছে নবী রসুলদের সবকিছুর আদেশ নিষেধকে অমান্য করেছে এই জন্য তাদের সাদৃশ্য হওয়া চলবে না যেটা ইসলাম স্বীকার করে সেটা করতে হবে যেরকম মনে করেন আজানের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাম মানুষজনকে ডাকবেন নামাজের জন্য একাত্রিত করবেন কিভাবে ডাকবেন কে বলল আমরা ঘটি বাজাবো হ্যাঁ কে বললো আমরা ই বাজাবো হিন্দুরা কি বলবে সন্ধ্যা বাজাবো তো অসুবিধা না এটা হচ্ছে খ্রিস্টানদের নেওয়া যাবে না এরপরে কি নেওয়া যেতে পারে কারণ অতীতের যেটা যে জিনিসটা জাহিলিয়াতে এবং যার সঙ্গে কি আকিদার এবং বিশ্বাসের সম্পৃক্ত রয়েছে সেটাকে বাদ দিতে হবে এরপরে সাহাবি স্বপ্নের মাধ্যমে দেখলেন আজান এবং সে আজান এখন আমাদের নামাজের আহ্বানের জন্য এক সুন্দর এক পদ্ধতি তো ঠিক আছে তাহলে আজকের মতো আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আবারও সামনের সপ্তাহে এই সময় আসার এবং যোগদান করার তফিক দান করেন আমি সালাম আলী হোসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ